আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি যখনই উমর রদিল্লাহ তাল্লাহ্নকে কোনো ব্যাপারে কথা বলতে শুনেছি যে আমার মনে হয় ব্যাপারটি এমন হবে তবে তার ধারণা মতো ব্যাপারটি সংঘটিত হয়েছে একবার উমর রদিল্লাহ তাল্লাহ্ন উপবিষ্ট ছিলেন এমন সময় এক সুদর্শন লোক তার পাশ দিয়ে যাচ্ছিল উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমার ধারণা ভুলও হতে পারে তবে আমার মনে হয় লোকটি জাহেলি ধর্মাবলম্বী কিংবা ভবিষ্যৎ গণনাকারীও হতে পারে লোকটিকে আমার কাছে নিয়ে এসো তাকে তার কাছে ডেকে আনা হলো উমর রদিয়াল্লাহ তাল্লাহ্ন তার ধারণার কথা তাকে শোনালেন তখন সে বলল ইতিপূর্বে আমি কোনো মুসলিম ব্যক্তিকে এরূপ কথা বলতে দেখিনি উমর রদিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন আমি তোমাকে কসম দিয়ে জিজ্ঞেস করছি তুমি আমাকে তোমার বিষয়টি খুলে বলো সে বলল জাহেলি যুগে আমি তাদের ভবিষ্যৎ গণনাকারী ছিলাম উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন জিনেরা তোমাকে যেসব কথাবার্তা বলেছে তন্মধ্যে কোন কথাটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর ছিল সে বলল আমি একদিন বাজারে ছিলাম তখন একটি মহিলা জিন আমার নিকট আসলো আমি তাকে ভীত সন্ত্রস্ত দেখতে পেলাম তখন সে বলল তুমি কি জিন জাতির অবস্থা দেখছো না তারা কেমন দুর্বল হয়ে পড়ছে তাদের মধ্যে হতাশার চিহ্ন দেখা যাচ্ছে তারা ক্রমশ উটওয়ালাদের এবং চাদর জুব্বা পরিধানকারীদের অনুগত হয়ে পড়ছে উমর আদিল আলহু বললেন সে সত্য কথা বলেছে আমি একদিন তাদের দেবতাদের কাছে ঘুমিয়েছিলাম তখন এক লোক এসে একটি গরুর বাছুর নিয়ে হাজির হলো এবং সেটা জবহ করে দিল ওই সময় এক লোক এমন বিকট চিৎকার করে উঠল যা আমি আর কখনো শুনিনি সে চিৎকার করে বলছিল হে জলি একটি সাধারণ কল্যাণময় ব্যাপার শীঘ্রই প্রকাশ লাভ করবে তা হলো একজন শুদ্ধবাসী লোক বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ শুনে লোকজন ছুটোছুটি করে পলায়ন করল আমি বললাম এ ঘোষণার রহস্য অবশ্যই বের করব তারপর আবার ঘোষণা দেওয়া হলো হে জলি একটি সাধারণ ও কল্যাণময় ব্যাপার অতি শীঘ্র প্রকাশ পাবে তা হলো একজন বাগ্যী ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকাশ্য ঘোষণা দিবে তারপর আমি উঠে দাঁড়ালাম এর কিছুদিন পরেই বলা হলো যে ইনিই নাবি